আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবিহি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানে গত পর্ব থেকে আমরা আলোচনা করছিলাম শিশুদের স্বাস্থ্যগত উন্নয়নের ক্ষেত্রে অথবা তাদের সুস্বাস্থ্য রক্ষায় রোগ বিরোগ থেকে তাদেরকে রক্ষা করার জন্যে আমাদের যা যা করণীয় সেটি কি আমরা বলেছি যে সেখানে নয়টি মূলনীতির উপর ভিত্তি করে আমরা আলোচনাটি করব প্রথম যে মূলনীতিটি তা হলো যে শিশুদেরকে বিভিন্ন ধরনের খেলাধুলা যেগুলোর সাথে শারীরিক কসরত জড়িত অর্থাৎ শারীরিক শারীরিক সেখানে ইনভলভমেন্ট রয়েছে এম এমন বা এই জাতীয় খেলাধুলা তাদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে অনুপ্রাণিত করতে হবে সেখানে তাদেরকে ইনভলভ করতে হবে এখানে যেমন রাসুল্লাহ সাল আলী আসসালাম আমাদেরকে দেখিয়েছেন হজরত ওমর আদি আল্লাহ তানু তিনি বলেছেন আল্লিমু সিবিয়ানকুম সিবাহাতা ওয়ার রিমায়াতা ওয়ার রুকুব আল খাইলি যে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা সাঁতার কাটা শেখাও তাদেরকে এবং তোমাদের সন্তানদেরকে তোমরা শেখাও তীর মারা তীর নিক্ষেপ করা এবং তৃতীয়ত হচ্ছে তাদেরকে ঘোড়ায় চড়া ঘোড়ায় দৌড়ানো ঘোড়ায় উঠা এগুলো তোমরা তাদেরকে শিক্ষা প্রদান করো তাহলে বোঝা যাচ্ছে যে এখানে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তিনি নিজেও তিনি নিজেও কিন্তু বনু নজ্জার তার যে মামাদের গোত্র সেই বনু নজ্জার গোত্রের বাগানের মধ্যে ছোট্ট একটি পানির একটা এমন একটি জায়গা ছিল যেখানে পানি ছিল এমন একটি জায়গায় তিনি সাঁতার কেটেছেন এটিও কিন্তু প্রমাণিত রয়েছে তো আমরা বুঝি যে এর মাধ্যমে সাঁতার কাটা অথবা এই যে তীর নিক্ষেপ করা এগুলো তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম একবার একটি জায়গা দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন যে সেখানে শিশুরা তীর নিক্ষেপ করছে এটা প্রশিক্ষণ দিচ্ছে তখন ইসলাম বললেন যে তোমরা এটি শেখো ফাইন্না কান রমিয়ান কারণ তোমাদের পিতা ইসমাইল আলি সালাতাম তিনি নিজেও একজন তীরন্দাজ ছিলেন তো এখান থেকে আমরা প্রথমত যে বিষয়টি বলতে চাচ্ছি তা হচ্ছে শিশুদেরকে শিশুদেরকে শারীরিক কসরতে শরীরের যে মুভমেন্ট যেখানে থাকবে শরীরের শরীরের এঙ্গেজমেন্ট ইনভলভমেন্ট বা শরীরের অন্তর্ভুক্ত শরীরের যেখানে বিভিন্ন কার্যকলাপ সেখানে থাকবে সেগুলোর সাথে আমরা তাদেরকে এঙ্গেজ করা এটা আমরা এই জন্য বলছি যে শারীরিক বিষয়টি আমাদের কাছে ইম্পর্টেন্ট এই জন্যে কারণ আমাদের সন্তানদেরকে এখন আমরা এমন একটি কাজের মধ্যে বা খেলাধুলা বলতে এমন কিছুর মধ্যে আমরা এঙ্গেজ করে ফেলছি যেটি হচ্ছে অলসভাবে সে বসে বসে দেখবে যে একদল খেলছে সেটি যে নামেই হোক না কেন একদল বসে খেলছে আর তারা বসে বসে টেলিভিশনের সামনে দেখবে আসলে তারা খেলছে না তারা শুধুমাত্র দেখছে তাদের চোখ দেখছে অথবা তাদের তারে তাদের যে ব্রেন দিয়ে সেটা তারা বোঝার চেষ্টা করছে এতটুকুই আমরা কিন্তু সেই খেলাধুলার কথা বলছি না আমরা বলছি যে এমন খেলাধুলার কথা যেই খেলাধুলাতে তার নিজের শরীরের ব্যবহার সেখানে আছে যেমন সে নিজে সেখানে দৌড়াবে আমরা সে বিষয়টি এখানে অবশ্যই আলোচনা করবো এবং আগেও আমরা আলোচনা করেছিলাম সে নিজে সেখানে দৌড়াবে অথবা তারা সেখানে কুস্তি খেলবে নিজেরা অথবা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে এক ধরনের সর্ট অফ ফান গেম বা ফান ফাইট তারা নিজেদের মাঝে করবে এটা রিয়েল ফাইট না যে সেখানে ধস্তাধস্তি বা কুস্তি এর মাধ্যমে কে কাকে ধরাশায়ী করতে পারে কাউকে আঘাত দিয়ে নয় এই বিষয়গুলো আমরা তাদের মধ্যে এগুলোর আমরা চর্চা করতে হবে চর্চা বাড়াতে হবে তাহলে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের হাত তাদের পেশি তাদের পা অথবা তাদের পিঠ এবং তাদের রক্ত সঞ্চালন এই জায়গাগুলো তখন পরিপূর্ণভাবে পুষ্টতা পাবে পুষ্টি পাবে এবং এগুলো সুষমভাবে ভাবে এগুলো তখন বেড়ে উঠবে তো আমরা এই জায়গায় এটি তো একটা বিষয় বললাম দ্বিতীয়ত আমরা যদি দেখি যে শিশুদেরকে আমরা এখন গেমস বলতে তাদেরকে আমরা টেলিভিশনের সামনে বসিয়ে দিচ্ছি সেখানে হয়তো তারা কোনো দেশের সিরিয়ালগুলো তারা বসে বসে দেখছে বা অথবা তারা ধরুন গেমসের চ্যানেল বা স্পোর্টসের চ্যানেল দেখছে অথবা তারা অন্য কোনো চ্যানেল দেখছে এবং বিশেষত হতে পারে যে তারা কার্টুন চ্যানেল দেখছে এর মাধ্যমে তারা সময় ব্যয় করছে এবং আমরা মনে করছি তাদেরকে তো আমরা খেলাধুলায় তাদেরকে এঙ্গেজ করে রেখেছি না এটা কিন্তু খেলাধুলা এঙ্গেজ করা নয় বরং তাদেরকে এক ধরনের অবশ করে দেয়া তাদের ব্রেনের যে সুষম উন্নয়ন হওয়ার কথা তাদের শরীরের সুঠাম উন্নয়ন হওয়ার কথা এটি কিন্তু তার মাধ্যমে হয় না বরং আরও নিস্তেজ হয়ে যায় তাদের চোখের উপর ভয়ঙ্করভাবে প্রভাব পড়ে আমরা আরেকটি বিষয় দেখি যে আমরা শিশুদেরকে অথবা স্মার্টফোন ট্যাব অথবা কম্পিউটার ইত্যাদির মধ্যে আমরা তাদেরকে এঙ্গেজ রেখে মনে করি তাদেরকে তো খেলাধুলায় আমরা দিচ্ছি আসলে তারা কিন্তু খেলাধুলা করছে না আমরা এই জাতীয় খেলাধুলার কথা বলছি না সে সকল ফিজিক্যাল খেলাধুলা where the children will be physically involve physically engaged তাদের নিজেদের শরীরের ব্যবহার সেখানে থাকবে যেমন দৌড়ের কথা বলেছি সেখানে আমরা কাউকে ধরাশাই করা বা কুস্তির কথা বলেছি সেখানে আমরা বলেছি তীর নিক্ষেপ করা সেখানে আমরা বলেছি লম্প দেওয়া বা লাভ দেয়া সেখানে আমরা বলেছি যে সাঁতার কাটা এবং সেখানে আমরা বলেছি যে ঘোড়ায় চড়া বা ঘোড়ায় আরোহণ করা ঘোড়া নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ানো এই কাজগুলোর কথা আমরা বলেছি স্পেসিফিক্যালি পাঁচটি কাজের কথা বলেছি এই কাজগুলো করে মূলত তাদেরকে শারীরিকভাবে তাদেরকে অ্যাঙ্গেজ রাখা এবং এটি আমরা এরকমভাবে হতে পারি যে আমাদের ধরুন যে সপ্তাহে কোনো একদিন সেটা উইকেন্ডে হতে পারে সেটা ডে অফগুলোতে হতে পারে যে আমরা তাদেরকে নিয়ে একটু মাঠে যদিও শহরে যারা আমরা বসবাস করি এটি আমাদের জন্য একটু difficult still there is still some some free places যেখানে আমাদের সন্তানদেরকে নিয়ে অথবা যেগুলো পার্ক হিসেবে আমরা জানি সেখানে সন্তানদেরকে নিয়ে আবার দূরে একটু কোথাও চলে যাই তাদেরকে নিয়ে সেখানে একটু খেলাধুলার জন্য তাদেরকে আয়োজন করা অথবা এভরিডে তাদেরকে বিকালে বা সন্ধ্যায় একটু তাদেরকে একটু সন্ধ্যায় তো বলতে আমরা বলছি যে মাগরেবের আগে এই সময় তাদেরকে একটু খেলাধুলার জন্য একটু বাসার ছাদে আপনি নিয়ে যেতে পারেন অথবা আপনার যে বারান্দা আছে সেখানে একটু খেলাধুলা করা বা আপনার যে বাসার নিচে সেখানে গ্যারেজ হতে পারে সামনে রাস্তা হতে পারে এরকম কোনো একটু জায়গায় তাদেরকে একটু খেলাধুলার মতো ব্যবস্থা করে দেয় আমরা কিন্তু এই জাতীয় খেলাধুলার কথা বলছি মাসে একবার একটু দূর দূরান্তে নিয়ে যাওয়া আপনার গ্রামে তাকে উই যখন অ্যানুয়াল লিভ অথবা যখন যখন সেখানে সিক্স মান্থলি লিভ থাকে থাকবে সেই সময় তাদেরকে নিয়ে যাওয়া এবং সেখানে তাদেরকে একটু খেলাধুলার আয়োজন করে দেয়া এই খেলাধুলার কথা আমরা তাদেরকে বলছি কারণ মনে রাখতে হবে যে শিশুর শারীরিক বিকাশের সময় আমরা এই কথা বলে এসেছিলাম যে তার শারীরিক বিকাশের জন্য তার খেলাধুলা খেলাধুলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনিভাবে তার স্বাস্থ্যগত উন্নয়নের জন্য তার স্বাস্থ্যকে রক্ষা করার জন্য কিন্তু খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা রাসুল ইসলামকে শিশুদেরকে খেলাধুলা করতে দেখেছি তিনি নিজেও শিশুকালে তিনি খেলাধুলা করেছেন আবার যখন তিনি রাসুল তখনই তিনি শিশুদেরকে খেলতে দেখেছেন কিন্তু কাউকে তিনি কখনো নিষেধ করেননি খেলাধুলা করতে বরং রাসুল্লাহ সাল আলী আসসালাম আর তিনি এরকম করেছেন যে কখনো কখনো শিশুদেরকে তিনি লাইন ধরে কাতার করে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন এবং তিনি তাদের মধ্যে একটা দৌড় এর প্রতিযোগিতা মোসাবাকাত আল জার দৌড়ের একটা প্রতিযোগিতা তিনি তাদের মধ্যে আয়োজন করেছেন এবং বলেছেন যে আমার কাছে দৌড়ে আগে আসতে পারবে তার জন্য এই পুরস্কার রয়েছে রাসুল্লাহ সাল্লাম কখনো দুজন শিশুর মাঝে তিনি মল্লযুদ্ধ বা কুস্তি দেখেছেন যে যেটাকে আমরা মানে যেটাকে আমরা বলতে পারি যে আধুনিক যুগে যেটা মল্লযুদ্ধ বা এরকম কিছু হয় এই রকম মিউচুয়াল ফাইটের ব্যাপারে রাসুল্লাহ সাল আলহাম ব্যবস্থা করেছেন এটি হচ্ছে যে দুজন শিশুর মাঝে যে দুজন শিশুর মধ্যে কে কোয়ালিফাই করবে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার ক্ষেত্রে তো এটিও আমরা দেখি এগুলো সব কিন্তু রিয়াদা বাদানিয়া বা ফিজিক্যাল এক্সারসাইজ এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো শিশুর শরীরকে রাখে অত্যন্ত শক্তিশালী এবং শিশুকে যেই কোনো ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয় যে শিশু দেখবেন সব সময় শুধুমাত্র টেলিভিশনের সামনে বসে আছে কম্পিউটার গেমস নিয়ে অথবা ফোন ইন্টারনেট ইন্টারনেট নিয়ে বসে আছে এই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে অন্যদিকে ওই সকল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি থাকে যারা বাইরে দৌড়ে বেড়ায় যারা রোদে বৃষ্টিতে যারা দৌড়ায় যারা বিভিন্ন জায়গায় খেলাধুলা করে যারা খেলাধুলায় নিজেদেরকে এঙ্গেজ রাখে তাদের শরীরের এই প্রতিরোধ ক্ষমতা বা প্রোটেক্টিভ পাওয়ার এটি তাদের অনেক বাড়ে এই জন্য আমরা শহরের বাচ্চাদেরকে দেখি যে তারা অনেক বেশি রোগে আক্রান্ত হয়ে যায় কিন্তু গ্রাম অঞ্চলের বাচ্চারা তারা কিন্তু এতটা রোগে আক্রান্ত হয় না যারা ওপেন অনেক স্পেস পায় অনেক খোলা জায়গা খোলা মাঠ পায় যেখানে তারা দৌড়োদৌড়ি করতে পারে যেখানে তারা খেলাধুলা করতে পারে যেখানে তারা ফ্রি টাইমগুলো এরকম উন্মুক্ত জায়গায় উন্মুক্ত বাতাসে উন্মুক্ত উন্মুক্ত আকাশের নিচে তারা কাটাতে পারে আমাদের শিশুদের জন্য কিন্তু এমন কিছু ব্যবস্থা আমাদের করা দরকার তাহলে আমরা দেখব যে সত্যিকার অর্থে শিশুর ভিতর থেকেই তার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তার বেড়ে যাবে এবং এবং আল্লাহ সুবহানুয়া তালা ইনশাআল্লাহ এর মাধ্যমে এটিও আল্লাহর পক্ষ থেকে তাকদির এর মাধ্যমে আল্লাহ সুবহান তাকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে মানে ফিজিক্যাল উইকনেস আর প্রবলেম সেগুলো থেকে আল্লাহ সুবহানুয়া তালা তাকে রক্ষা করবেন এখানে আমরা এই জায়গায় আমরা ফিজিক্যাল এক্সারসাইজের যে বা শারীরিক কসরতের শারীরিক ব্যায়াম অথবা অথবা আমরা খেলাধুলা ইত্যাদি যাই বলি না কেন শারীরিক ব্যায়াম অথবা শারীরিক খেলাধুলার কি উপকারিতা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না কারণ এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ব্যায়ামের বিষয়টি যে ব্যায়াম তাকে করা অথবা তার শারীরিকভাবে খেলাধুলা করা শারীরিক কসরতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা তার জন্য জরুরি আমরা যে কোনো একজন ডাক্তারের কাছে যদি যাই ডাক্তার দেখবেন যে ইভেন বড়দেরকেও ডাক্তার কিন্তু কথা বলে যে আপনি এখন ব্যায়াম করুন যদি আপনার শরীর বা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনি যদি সতেজ রাখতে চান সচল রাখতে চান তাহলে আপনাকেও ব্যায়াম করতে হবে এটি যদি এই বৃদ্ধদের জন্য হয় তাহলে শিশুদের জন্য তো আরও বেশি অথবা আমরা প্রতিদিন সকালবেলা প্রতিদিন বিকালে আমাদের শিশুদের জন্য একটু ব্যায়ামের ব্যবস্থা করে একটু খেলাধুলার ব্যবস্থা করা এটা ইনডোর অর আউটডোর আমরা বলেছি যে আউটডোর ইজ মোর প্রেফারেবল কিন্তু ইনডোর যদি সেটি হয় তাহলেও সেখানে যদি মুক্ত আলো বা তাসের ব্যবস্থা থাকে সেখানে যদি একটু দৌড়াদৌড়ির ব্যবস্থা থাকে অথবা তারা তারা একটু তাদের শরীরকে সেখানে ব্যবহার করবে শরীরে ব্যবহার থাকবে এরকম যদি স্পেস থাকে then that could also be possible for them for ensuring their physical development এটি আমাদের করা খুবই খুবই জরুরি আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লাম প্রথমত সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন যে তিনি সাঁতার কাটার প্রতি কারণ সাঁতার কাটা এমন একটি এমন একটি কাজ যাতে আপনার গোটা শরীর সেখানে ব্যবহার করা লাগে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সেখানে আছে তেমনিভাবে হতে পারে যে দৌড় এর মধ্যে কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর ব্যবহার অনেক অনেক বেশি অতএব আমরা আমাদের শিশুদেরকে যদি শারীরিকভাবে শক্তিশালী সুঠামো হিসেবে তৈরি করতে চাই যাতে তারা পরবর্তীতে আল্লাহর দিনের জন্য সৈনিক হিসেবে তারা কাজ করতে পারে যাতে আল্লাহ সুফহান ও তার আবাদতের জন্য তারা এত ব্যস্ত থাকতে পারে কিন্তু এই ব্যস্ততার পরেও তারা অসুস্থ হয়ে যাবে না তাহলে আমাদের শিশুদের জন্য তাদের স্বাস্থ্যগত রক্ষা করার জন্য তাদের ফিজিক্যাল এক্সারসাইজ অথবা শারীরিক ব্যায়াম এবং ফিজিক্যাল গেমস শারীরিকভাবে যে সকল খেলাধুলাগুলো আছে সেই খেলাধুলাগুলোর প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা তাদের প্রথমত হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে শিশুদেরকে যদি আমরা সুন্দর সুন্দর তাদের স্বাস্থ্য বিনির্মাণ করতে চাই অথবা তাদের স্বাস্থ্য যদি রক্ষা করতে চাই দুদিক থেকেই এটা হচ্ছে বিনির্মাণ আর হচ্ছে রক্ষা তাহলে আমাদের উচিত হবে তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা দ্বিতীয় যে মূলনীতি আলোচনা করছে সেই মূলনীতি হচ্ছে এবার আমরা specific organ of their bodies তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা আলোচনা যেমন ধরুন দাঁত দাঁতের কথা আমরা বলছি যে তার দাঁতকে রক্ষা করা কারণ শিশুদের দাঁত বেশি অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই জন্য আমরা দ্বিতীয়ত মানে আমরা প্রথম দিকে দাঁতের বিষয়টি আলোচনা করছি তারপরে অন্য বিষয় অবশ্যই আমরা আলোচনা করব দাঁতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাম প্রত্যেক প্রত্যেকের জন্যেই দাঁতের বিষয়টি তিনি উল্লেখ করেছেন এবং বলা বলা হয়ে থাকে যে আমরা দাঁতের আসলে গুরুত্ব বুঝি না দাঁত পড়ে যাওয়ার আগে দাঁত পড়ে গেলে আমরা তখন দাঁতের মর্ম বুঝি দাঁতকে রক্ষা করা দাঁতগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দাঁতগুলিকে সুস্থ এবং সুন্দর রাখা এটিও কিন্তু this is a part of our beauty this a part of Islam this a part of Islamic prescription and the prophetic medication রাসুল্লাহ সাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি আমার তুহম বিসিওয়াকে আন্দা করলে সলাতিন আমি যদি আমার উম্মতের জন্য এটি কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে তাকে আমি মেসওয়াক করতে বলতাম এখানে মনে রাখতে হবে বিষয়টি কিন্তু মেসওয়াক শব্দ রসুলাম উল্লেখ করেছেন কেন মেসওয়াক উল্লেখ করেছেন সে বিষয়ে আমরা অবশ্য পরে আলোচনা করছি তাহলে এখানে আমরা যে বিষয়টি বুঝলাম তা হচ্ছে শিশুকে এই অভ্যস্ত করতে হবে যে he or she should always cleans their teeth যে তাদের দাঁতগুলো তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে যদি শিশু এই কাজে যদি অভ্যস্ত হয়ে যায় যদি শিশু এই কাজে অভ্যস্ত হয় এবং সে তার দাঁতগুলোকে সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকভাবে অব্যাহতভাবে প্রতিদিনই সে যদি দাঁতগুলোকে ঠিকমতো মেঝে রাখে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাহলে এটি তাকে বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করবে মনে রাখতে হবে আমাদেরকে যে শরীরে যে সকল রোগগুলো তৈরি হয় এগুলো অনেকটাই আমাদের পেট থেকে এগুলোর উৎস ঘটে থাকে অনেকটাই কিন্তু সেই পেটে জিনিস যায় তা কিন্তু আমাদের মুখ দিয়ে যায় আর মুখ এর ক্ষেত্রে দাঁতের গুরুত্ব সেখানে অনেক অনেক বেশি এই জন্য দাঁতে অনেক সময় আমরা দেখি যে দাঁতে পোকা ধরে যায় অথবা দাঁতে আপনার স্টোন হয়ে যায় অথবা দাঁতের মাড়িগুলো ফুলে যায় এইরকম কিন্তু অনেক প্রবলেম হতে পারে অতএব শিশুদের দাঁত ফুলে যাওয়া দাঁতে পোকা না ধরা দাঁতের সেখানে স্টোন বা এরকম পাথর হয়ে যাওয়া থেকে রক্ষা করা এবং দাঁতগুলো পচে গলে যাওয়া দাঁতের মাড়িগুলো ফুলে যাওয়া ইত্যাদি রোগ থেকে যদি আমরা শিশুদেরকে রক্ষা করতে হয় তাহলে তাকে অবশ্যই দাঁত মাজার এই অভ্যাসে তাকে অভ্যস্ত করে নিতে হবে আমরা রাসুল্লাহ সাল আলী আসালাম তিনি মেসোয়াক শব্দটি উল্লেখ করেছেন তিনি কিন্তু ব্রাশ বা ইত্যাদি শব্দ উল্লেখ করেন যদি এখন কেউ প্রশ্ন করতে পারে সেই যুগে ব্রাশ ছিল না তো রাসুলাম শুধুমাত্র বলতে পারতেন যে নজিফু আসনানাকুম তোমাদের দাঁতগুলো তোমরা পরিষ্কার করো এতটুকু it could have been enough on his part but তিনি আলাদা করে মেসোয়াক বা সিওয়াক শব্দটি উল্লেখ করেছেন যেটি আরাক নামক এক ধরনের গাছ মরুভূমিতে কারণ এই গাছ এর বা এরকম কোনো সবুজ বা এমন কোনো গাছ এর যদি ডালগুলো আমরা ব্যবহার করি মেসওয়াক হিসাবে তাহলে হতে পারে যে এগুলোর যে কিছু কেমিক্যাল এগুলোর যে কিছু রস আছে রসগুলো আমাদের এই দাঁতের গোড়ায় গিয়ে লেগে সেখানে কিছু কেমিক্যাল অ্যাকশন রিয়াকশন হয় এবং দাঁতের গোড়াগুলো খুব মজবুত থাকে সেখানে রোগ জীবাণু থেকে দাঁতগুলোকে এটি রক্ষা করতে পারে এই আমাদেরকে মনে রাখতে হবে যতদূর সম্ভব আমাদের শিশুদেরকে মেসওয়াক করা করায় অভ্যস্ত করে রাখা দরকার এতে এক নম্বর সুবিধা হচ্ছে যে এটার এটার যে রাসায়নিক বা এটার এটার রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার কারণে এর গুণাবলী অনেক বেশি এর উপকার অনেক বেশি দু নম্বর হচ্ছে এটি কিন্তু কম মূল্য মূল্য খুবই কম আপনি হয়তো বা দুই তিন পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে একটি মেসওয়াক কিনতে পারবেন কিন্তু একটা ব্রাশ কিনতে হলে হয়তো আপনাকে একশো দেড়শো দুইশো আড়াইশো পাঁচশো টাকা ব্যবহার হতে পারে সেটি আপনি কত ভালো ব্রাশ কিনছেন তার উপর নির্ভর করছে কিন্তু একটা মেসওয়াক যত ভালোই আপনি কেনেন না কেন তার দাম কিন্তু এর চেয়ে বেশি হবে না না অথবা একদিকে হচ্ছে এটি খুবই অ্যাভেলেবল দুই নম্বর হচ্ছে এটি খুবই সস্তা অথবা অর্থনৈতিকভাবে এটি আপনার কোনোভাবে বিপদগ্রস্ত বা আপনার উপর কোনোভাবে বোঝা তৈরি করবে না ইমাম নবাবী রহমুল্লাহ তিনি আমরা যে হাদিসগুলো ব্যাখ্যা করেছি এবং যে ইস্যুগুলো আলোচনা করলাম এই ইত্যাদি আলোচনা করার পর তিনি বললেন আন্নাহু ইয়াজুজ ইস্তিবদাল আউদিন আউদিল আরাকি হাদা বিআই শাইইন কোন একজন ব্যক্তি যদি তার পক্ষে যদি এই আরাক বৃক্ষের যে মিসওয়াক এটি যদি সংগ্রহ করা সম্ভব না হয় আমাদের দেশে আমরা নিম গাছের ঢালের কথা বলতে পারি এমন কোনো গাছের ঢাল যদি তার পক্ষে ব্যবহার করা বা সংগ্রহ করা সম্ভব না হয় তার দাঁতগুলো মাজার জন্য তাহলে হাত্তা ইজা আলম ইয়াকুল্লাদ ইনসানে আইয়া ওয়াসিলাতিন লিতামযিফি নাযযাফা বিয়াদিহি ইভেন এমনকি তার দাঁত মাজার জন্য আর যদি কোনো জিনিস তার কাছে না থাকে যেমন ব্রাশ নেই টুথপেস্ট নেই মিস ওয়াক নেই অন্য কিছু অন্য জিনিস বা টুথ পাউডার ইত্যাদি নেই তখন তিনি কি করবেন কমপক্ষে তিনি তার দাঁতকে পবিত্র পরিচ্ছন্ন রাখার স্বার্থে প্রয়োজনে দাঁত তিনি হাত দিয়ে প্রয়োজনে তিনি দাঁত মাজবেন অথবা তিনি ব্রাশ করবেন এরকম যাই কিছু আমরা বলি না কেন আমাদের মূল বিষয় হচ্ছে যে আল মুহিম ফিজালিকে আইয়াত আউয়াদাল তৈফলু সুন্নাতাল সেওয়াকে যে শিশু যাতে দাঁত মাজার যে সুন্নত এই সুন্নতের ক্ষেত্রে যাতে শিশু অভ্যস্ত হয়ে যায় প্রতিদিনই সে সকাল এবং সন্ধ্যা দাঁত মাছে এটি এই অভ্যাসে তার পরিণত করে দেয়া এটি কিন্তু আমাদের দায়িত্ব এবং এই জন্যেই আমরা বলছি তিনি যদি মেসওয়াক না পান তাহলে তিনি ব্রাশ বা অন্যান্য জিনিস দিয়েও তিনি তার সন্তানকে দাঁত মাজতে তিনি উদ্বুদ্ধ করবেন বা সন্তানকে তিনি বলবেন যাতে তারা দাঁত মাজে এই জায়গাটি এই জন্যে গুরুত্বপূর্ণ যে শিশু এর মাধ্যমে তার দাঁত রক্ষা করবে এক নম্বর দু নম্বর হচ্ছে শিশু এর মাধ্যমে তার স্বাস্থ্যকে রক্ষা করবে তিন নম্বর হচ্ছে শিশু এর মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম একটি সন্না সে জীবিত করলো বা পুনর্জীবিত করলো যার মাধ্যমে সে রাসুলের সাথে ঢুকে যাচ্ছে রাসুলের সাথে তার কানেকশন তৈরি হচ্ছে সুন্নার সাথে তার কানেকশন তৈরি হচ্ছে ইসলামিক ইসলামিক আইডেন্টিটি তার তৈরি হচ্ছে তার রক্ষা হচ্ছে সে বুঝতে পারছে যে না এটা আমার শরীর আমাকে বলেছে এবং এই জন্য আমি কাজটি করছি in this way when they will grow up they will grow up as a ডিফা ও মুসলিম সে একজন সত্যিকারে খাঁটি মুসলিম হিসেবে সে পরবর্তীতে বড় হয়ে উঠবে অতএব প্রিয় দর্শক আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শিশু সন্তানদেরকে তাদেরকে তাদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করার জন্যে তাদের স্বাস্থ্যগত উন্নয়ন নিশ্চিত করার জন্যে আমাদেরকে প্রথমত হচ্ছে তাদের জন্যে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা দুই নম্বর হচ্ছে যে তাদেরকে তাদের যে দাঁত মাজা বা ইত্যাদি কাজে তাদেরকে অভ্যস্ত করে নেয়া আমরা ইনশাল্লাহ আগামী পর্ব থেকে তৃতীয় বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শিশুরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের নখগুলো তাদের চুলগুলো এগুলো কেটে রাখে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই বিষয়ে আমরা শিশুদেরকে কি বলবো আমরা আরও আলোচনা করব যে শিশুরা তারা খাদ্য এবং পানীয় গ্রহণের ক্ষেত্রে অবশ্যই রাসুলসলামের সুন্না তাদেরকে মেনটেন করতে হবে ইত্যকার আরও অনেক চমৎকার কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব তখন আপনারা আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায় হায়দা وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته